ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون صدق الله مولانا العظيم সৌরায় আনফালের চৌত্রিশ নম্বর আয়াত থেকে তেলাবাত করা হয়েছে আল্লাহ হাব্বুল আলমিন মক্কার মোর্শেকদের আলোচনা করতেছেন যে কেন এদেরকে শাস্তি দেয়া হবে না এরা আল্লাহর মসজিদ মসজিদে হারাম এখানে আবাদত করা থেকে মানুষকে বাধা দেয় বিরত রাখে অথচ এরা এই মসজিদের মোতাবাল্লি নয় এই মসজিদের মোতাবাল্লি দেখাশোনা করার দায়িত্ব একমাত্র পরহেজগার বন্দাদের অনেকেই তা জানে না বোঝে না এই আয়াত থেকে বিভিন্ন তাফসির গ্রন্থে এই মশালা উল্লেখ করা হয়েছে যে মসজিদের মোতাবাল্লি মসজিদের দেখাশোনা করার দায়িত্ব কাদের যারা পরহেজগার মোস্তাকি এদের যাদের মধ্যে পরহেজগারই নেই তাকোয়া নেই খোদাবিতি নেই এরা মসজিদের দেখাশোনা করার দায়িত্বে আসতে পারবে না আসা যায় নেই আফসোসের সাথে বলতে হয় এমনও শুনেছি মসজিদ কমিটির দুজন সদস্য আছে এক মসজিদের হিন্দু কি পরিমাণ নিচে নেমে গেছে আমরা চিন্তা করুন বিভিন্ন মাদ্রাসার কমিটিতে আছে হিন্দু এগুলো দিনই প্রতিষ্ঠান এর কমিটিতে আসবে যারা যার মোত্তাকি নামাজ কালাম পড়ে দেখলে বুঝে আসে এই লোকটা মুসলমান যার মাথা থেকে পা পর্যন্ত মুসলমানের কোনো চিহ্ন নেই খ্রিস্টান না ইহুদি না বৌদ্ধ না হিন্দু কিছু বোঝা যায় না এমন লোক মসজিদের কমিটিতে আসা বৈধ নয় এই আয়াতে আল্লাপাক পরিষ্কার জানাই দিলেন ইন আউলিয়া উহু ইল্লাল মোত্তাকুন মসজিদের মোতাবাল্লি হবে মসজিদের দেখাশোনার দায়বার গ্রহণ করবে যারা মোত্তাকি তারা অধিকাংশ মানুষ এই কথাটি বোঝে না যেই মসজিদ যেই মাদ্রাসার মোতাবাল্লি দায়বার গ্রহণ ওয়ালা কমিটি দিনদার নয় এই মসজিদ আবাদ হবে না এই মাদ্রাসার উন্নতি হবে না যার মধ্যে খোদাবিতি নেই আখেরাতের চিন্তা নেই ফিকির নেই আখেরাতের বয় নেই সে আখরা সম্পর্কীয় প্রতিষ্ঠানগুলো সম্পর্কে কি বুঝবে তার দ্বারা কোনোদিনে প্রতিষ্ঠানের উন্নতি হবে না তরাক্তি হবে না অবনতি হবে এরপরের আয়াত এদেরকে কেন আল্লাহ পাক আজাব দিবেন না প্রথম আয়াত কেন আজাব দিবে না এরা মানুষকে আল্লাহর এবাদত করতে আল্লাহর ঘরে আসতে বাধা সৃষ্টি করে যারা দিনদার পরহেজগার মোস্তাকি নয় যাদের ভিতরে খোদাবিতি নেই এটা এরা মসজিদ আবাদ কাকে বলে মাদ্রাসা আবাদ কাকে বলে এটা বুঝতে সক্ষম নয় আমরা মনে করি বড় বড় বিল্ডিং বানাই দিলেন আবাদ হয়ে গেছে না বিল্ডিংয়ের নাম মসজিদ নয় মসজিদ আবাদ হবে মসজিদে আবাদত হবে বেশি মসজিদ আবাদ হয়েছে বলা যাবে মসজিদে তালিম হবে দিনের কাজ হবে তাহলে বুঝবো মসজিদ আবাদ আমার মসজিদে বিল্ডিং নেই নারার খানি তারার বেড়া তারার খানি নারার বেড়া কিন্তু দিনের কাজ হয় তালিম তালুম হয় এটা বাস্তবে দিনের কারণ এটা মসজিদ আবাদ আছে হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম যখন মদিনা মসজিদ নির্মাণ করলেন কি দিয়ে মসজিদের খুঁটি খেজুর গাছ মসজিদের ছাউনি খেজুর গাছের পাতা ছাউনি মানে দোচালা কিংবা চারচালা ঘর এমন নয় উপরে পাতা দিয়ে রাখছে যাতে রৌদ্র কম লাগে বৃষ্টি আসলে বৃষ্টি পড়ত মসজিদের ভিতরে কাদা হয়ে যেত পাথরের গুড়ি বিছায় রাখতে মসজিদের ফ্লোরে এই অবস্থায় এই মসজিদে নামাজ হইত এই অবস্থায় মসজিদের তালিম হইত তখন মসজিদ থেকে তালিম গ্রহণ যারা করতেন তাদেরকে বলা হইতো আসাদে সুফা সুফা মানে বারান্দা মসজিদ এরিয়ার ভিতরেই এক কোনায় ভিন্ন আরেকটি ছাউনি ছিল এরা এখানে থাকত আর যখন সংখ্যা বেশি হইত তখন মসজিদের ভিতরেই থাকত এদের সংখ্যা কখনো কখনো সাত শত পর্যন্ত পৌঁছত তো সাতশো সাহাবায় কারাম এই কোনার ছোট্ট ছাউনিতে জায়গা হইত মসজিদের ভিতরে থাকত তো মসজিদ নির্মাণের উদ্দেশ্য শুধু নামাজ নয় এবাদত এবং তালিম এই দুইটাই মসজিদের মূল উদ্দেশ্য নবীর মসজিদ যার জ্বলন্ত প্রমাণ এখানে এবাদত হয় তালিম হয় এই যে আমরা হাদিস করতে গেলেই দমে দমে আন আবি হরায়রা তারাদি আল্লাহ তাল আনহু হজরত আবু হরায়রা রাদি আল্লাহ তাল কথা আছে পাঁচ হাজারেরও অধিক হাদিস তার থেকে বর্ণিত কোথায় থাকতেন এই মসজিদের ভিতরে মদিনার মসজিদে ছিল তার থাকার জায়গা এখানে ছিল তার খাওয়ার জায়গা এখানে ছিল তার ঘুমানোর জায়গা কিভাবে খেতেন তো আশপাশের লোকেরা খেজুরের ঝোপা এনে মসজিদে ঝুলাইয়ে রাখত আমরাও ছোটবেলায় খেজুর গাছ থেকে খেজুরের ঝোপা কেটে লবণের পানিতে এক রাত্র চুবিয়ে রাখার পরে ঝুলাইয়ে রাখতাম সকালে এখান থেকে খেজুর পেকে পেকে ঘরের মধ্যে করতো কত আনন্দ ফুর্তি করে আমরা খাইতাম এরকম খেজুরের ঝোপা মসজিদে জুলাই রাখতো যখন দুই একটা পাকতো ওনারা এটা খাইতেন তো খাওয়াও মসজিদে থাকাও মসজিদে ঘুমানো মসজিদে লেখাপড়াও মসজিদে এটা মসজিদের উদ্দেশ্যের মধ্যে একটা আবাদত হবে তালিম হবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পুরুষদেরকে যা কিছু পড়াইছেন শিখেছেন সব মসজিদের ভিতরে আর মহিলাদেরকে পড়াইছেন দারে আর কামে মসজিদে নয় সপ্তাহে একদিন এখান থেকে আমরা দুইটি কথা পরিষ্কারভাবে বুঝতে পারি একটি হল মহিলারা মসজিদে আসবে না এদের তালিমের শিখার ব্যবস্থা হবে ভিন্ন না হয় হুজুর চাইলে বলতে পারতেন যে মসজিদের মধ্যখান দিয়ে বেড়া দাও কিংবা পর্দা জুলাও ওই পার্শ্বে মহিলা থাকবে এই পার্শ্বে পুরুষ থাকবে যেমন বর্তমান আহলে হাদিস ভাই যারা আহলে হাদিস নাম রাখেন তারা করে বিভিন্ন মসজিদে জমাতে নামাজ পড়তে হবে মহিলাদের হয়তো ভিন্ন ব্যবস্থা পাকা করেই করে অথবা কাপড় জুলাই যে পর্দা এদিকে মহিলা এদিকে পুরুষ এটাকে আমরা মনে করি পরহেজগারির হায়জা এবাদতের কলেরা কিছু মানুষ আছে এদেরকে আবাদতের কলেরায় ধরে এবাদত নয় এটাকে এবাদত মনে করে দিন নয় তারপরও দিন মনে করে তো মা বোনদেরকে মসজিদে আসার জন্য উদ্বুদ্ধ করে আসো তো পর্দা টানা কিংবা দোতলায় মহিলা একতলায় পুরুষ বা তার উল্টা যদি এমন বৈধ হইত ঠিক হইতো দিনের চাহিদা হইত তো রাসুল ও মহিলাদের জন্য দাঁড়ে আর কাম পাহাড় উপরে না উঠে পাহাড় উপরে উঠা কত কষ্ট যারা উঠছেন তারা জানেন হজ করতে গেলে যারা হেরা পর্বতের গুহায় বা সাউর পর্বতের গুহা দেখতে যান কেমন লাগে উঠতে তো দ্বারে আরখান ছিল পাহাড় উপরে এত কষ্ট তারপরেও ওইখানে গিয়ে মহিলাদেরকে পড়াইছেন শিখেছেন মসজিদে আসার কথা বলেননি মহিলারা বলেনি আমরা মসজিদে এসে শিখব বরং মহিলারা এসে বলছে হুজুর মসজিদে তো পুরুষরা আসে আপনা থেকে হাদিস শিখে মাসালা মাসাইল শিখে কোরআন শিখে কোরআনের তাফসির শিখে আমরা তো এখানে আসতে পারি না আমাদের শিকার কি কোনো ব্যবস্থা হবে না হ্যাঁ, তোমাদেরও ব্যবস্থা হবে একদিন দারুল আরকামে আসবা দারুল আরকাম হইল যারা করতে গেছেন এই পাহাড়ের ডান পাশে ছিল আরেকটি পাহাড় একে বলা হইতো জাবালে আবি কোবায় এই পাহাড়ের উপরে ছিল একটি ঘর একে বলা হইতো দারুল আরতাম এখন এই পাহাড়টি কেটে ফেলা হয়েছে হাতিদের সুবিধার্থে আগে সফার ডাইন পাশে দিয়ে একটা গেটও ছিল আমি নিজেও গেটটি দেখে এসেছি নাম ছিল বাবে আবি কোবায়েস আবু কোবায়েস গেট এখন এটাও আর রাখিনি তো তাহলে এত কষ্ট স্বীকার করে মহিলাদেরকে পাহাড়ে উঠতে হইতো সপ্তাহে একদিন দিন শিখার জন্য তারপরও হুজুর বললেন না যে কষ্টের দরকার কি মসজিদে আসো অথবা তোমরা যেদিন আসবে এদিন পুরুষ আসবে না শুধু তোমরা আসবে কিন্তু মসজিদে আসার কথা হুজুর বললেন না পড়াছেন ভাই দ্বিতীয় আরেকটি কথা আমরা এখান থেকে শিখতে পারি যে মসজিদ শুধু নামাজে পড়বে আবাদত করবো আর কিছু মসজিদে হবে না এমন নয় বরং মসজিদে তা আলিম শিক্ষা দিকে এটা সুন্নত নবীর তরিকা এই জন্য ভিন্ন ব্যবস্থা থাকলেও কিছু না কিছু তা আলিমের ব্যবস্থা লেখাপড়ার ব্যবস্থা মসজিদে রাখা উচিত তাহলে নবীর মসজিদের সাথে সাদৃশ্য হবে অধিক নূর এবং অধিক বরকত পরিলক্ষিত হবে আর তিন নম্বর শিখলাম এই আয়াত থেকে মসজিদের দায়ভার গ্রহণ করবে দিনদার মোত্তাকি পরহেজগার ভীত লোক যারা এরা বদিন ফাঁসে খুজ্জা দিন বোঝে না এরা মসজিদের দায়ভার গ্রহণ করবে না মাদ্রাসার দায়ভার গ্রহণ করবে না দিলে বরফত হবে না উল্টা অবনতি হবে যা আমরা দেখতেছি বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদেও উল্টাপাল্টা লোকজন দায়ভার নিয়ে মাদ্রাসার অবস্থা শেষ মসজিদের অবস্থা শেষ আল্লাহ মাফ করবে وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصديا কাফেরদের আরেকটি অন্যায় তো তারা বাইতুল্লাহর পাশে যাইত কি বলে নামাজ পড়তে যায় নামাজ পড়ি নামাজ পড়ে কিভাবে মোকা আউয়া দিয়া হাতে তালি লাগায় আর সিটি বাজায় মুখে মুখের সিটি হাতের তালি চতুর্দিকে ঘুরে এটা হলো নামাজ আল্লাহ করুক আল্লাহ রব্দুল আলমী এটা যে জঘন্যতম অন্যায় এর বিনিময়ে এর কারণ এদেরকে শাস্তি দিবেন তা বলতেছেন তাহলে শাস্তিযোগ্য অপরাধ তালি বাজানো আর ফিকি বাজানো কিন্তু আল্লাহ মাফ করুক বিভিন্ন সভা সমিতিতে আমরা সকলে মিলে হাতে তালি দিই বরং উদ্বুদ্ধ করে হ্যাঁ হাতে তালি দাও হ্যাঁ তালি দাও মিছিলের মধ্যে হাতে তালি দিতে দিতে মিছিল করি এটা মুসলমানের নিয়ম নয় অমুসলিমদের নিয়ম এটা কাফের মোর্শেদদের নিয়ে মুসলমানদের নয় আল্লাহ পাক কোরআনে কারিম এটার কুৎসা বর্ণনা করছেন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বর্ণনা করছেন ইল্লা মোকা অংওয়াতাস্তিয়া তারা হাততালি দেয় আর তারা মুখে সিটি বাজায় আর বলে এটা নামাজ আমাদের দেশে আল্লাহ মাফ করুক কিছু লোকজন মাথার উপরে কোনো কাপড় দিয়ে সুপসাপ কতক্ষণ বসে থাকে এটা হচ্ছে নামাজ কি নামাজ বাতিনি নামাজ ধোকা নিজেরাও ধোকা দেয় অন্যকে শয়তান ধোকা দেয় এদেরকে নামাজ কাকে বলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার জীবনে প্রত্যেক দিন পাঁচবার পড়ে তো দেখাই দিয়েছেন সাহবায় কারাম দেখাইছেন এর বাইরে আমি আরেক নামাজ আবিষ্কার করি বাতিনি নামাজ যদি নামাজ বাতিনি হইত এটার সবচেয়ে বেশি হকদার রাসুল্লাহ সাল্লাহ আলহে ওয়াসাল্লাম হইতেন হুজুর তো বাতিল নামাজ পড়েননি এমনকি যখন অসুস্থ হয়ে গেছেন শেষ জীবনে তো দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়ে জাহির নামাজে করছেন অন্তত বলতে তো পারতেন যতদিন সুস্থ ছিলাম জাহেরি করছি এখন অসুস্থ এখন বাতিনি করি তো নবী এন্তেকালের আগ পর্যন্ত বাতিনি করলেন না আর আমরা নবী থেকেও বেড়ে গেছি আমরা তো বাতিনি নামাজ পড়ি আল্লাহ মাফ করুক ফাজুকুল আযাবা বিমা তুম তাকফুরুন আল্লাহ পাক বলেন এবারে আজাব বুক করো এই যে অন্যায়গুলি করছো আল্লাহর বন্দাদেরকে আল্লাহর মসজিদে এসে এবাদত করতে বাধা দিয়েছ মসজিদের ড্রাইভার নিয়েছ অথচ তোমার মধ্যে ইমান নেই তাকোয়া নেই গাড়ি নেই খোদাবিতি নেই এবং তালি বাজাইছ মুখে সিটি বাজাইছ এই সমস্ত মারাত্মকতম অপরাধের কারণে সাজুকুল আজাদ আজাব সহ্য করো বুক করো দেখো কেমন লাগে বিমা কুমতুম তা তরুণ তোমাদের এই কুহুরি কার্যকলাপের বিনিময় তাহলে মসজিদ থেকে মানুষকে বাধা দেয়া অযোগ্য মানুষ মসজিদে দায়বার গ্রহণ করা হাতে তালি দেয়া মুখে সিটি বাজানো আল্লাহ পাক এগুলিকে বলতেছেন তা করুন এগুলি কুফুরি কার্যকলাপ এগুলো মুসলমানের কার্যকলাপ নয় ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون যারা কাফের এরা কিছু খরচ করে নিজেদের সম্পদ কেন যাতে আল্লাহর বন্দাদেরকে আল্লাহ রাস্তা থেকে ফিরেই রাখতে পারে যাতে আল্লাহর বন্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরে রাখতে পারে এই জন্য পয়সা খরচ করে ওই যুগও চলত এটা করছিল যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধে অংশগ্রহণ করবে এক হাজারেরও বেশি কাফের মুর্শিক এরা মক্কায় মোকারমা থেকে মদিনায় মোনাওয়ারা যাবে সাড়ে চারশত কিলোমিটারের রাস্তা যুদ্ধ করে ফিরিয়ে আসবে যানবাহনের প্রয়োজন অস্ত্রের দরকার খাওয়া দাওয়া লাগবে খরচ তো আছে একটা বড় অঙ্কের খরচ এক হাজার লোক সাড়ে চারশো কিলোমিটার যাবে আবার আসবে অনেক দিন এই খরচ বহন করবে কে কম মাত্র চব্বিশ জন সর্দার মক্কার কাফেরদের চব্বিশ জন সর্দার দায়বার গ্রহণ করছে সব খরচ আমাদের এই যে তারা খরচ করছে এই খরচটা কেন যাতে যাতে মুসলমানদেরকে আল্লাহ রাস্তা থেকে বিরত রাখতে পারে যাতে মানুষ ইসলাম গ্রহণ না করতে পারে এই উদ্দেশ্যে এই খরচ এই খরচটা তারা করছে বড় অঙ্কের খরচ শেষ পর্যন্ত ফল কি হইল পরাজিত হইল তার মানে খরচটাও বেকার জীবনও গেল মালও গেল জানও গেল মালও গেল সব গেল তা আল্লাহ আফাদ বলেন ইন্দাল্লাহ কাতারু ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون এই খরচটা তাদের আফসুস মনের দুঃখ আরো বাড়ানোর জন্য করছে কিন্তু শেষমেশ পরাজিত হইল যদি তারা জিতত জয়ী হতো তাহলে বলতো আমাদের খরচ কাজে লাগবে কিন্তু খরচ কাজে লাগে নাই উল্টা আরো পরাজিত হয়ে গেছে আফসোস আরো বাড়ছে না তো মালও গেল জানো গেল এই নিয়ম নীতি এখনো কাতারা চালিয়ে যাচ্ছে সারা দুনিয়া থেকে তারা কৌশলে পয়সা সংগ্রহ করে কিভাবে মুসলমানদেরকে বাধা দেয়া যায় অনেক বড় অঙ্কের পয়সা এমনকি অজান্তে মুসলমানদের থেকেও নিয়ে যায় আমরা জানি না বর্তমানে যারা ফ্লাইট ব্যবহার করে উড়োজাহাজে চলে যত বড় ফ্লাইট ল্যান্ড করবে টিকিটের সময় অতবার পাঁচ ডলার আমেরিকাকে দিতে হয় এরপরও পেট ধরে না এইভাবে সারা দুনিয়া থেকে ভিক্ষা করে খাইতেছে ডাকাতি করে খাইতেছে জুলুম করে খাইতেছে তারপরও পেট ধরে না এগুলো আবার ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু যতই ব্যবহার কর লাভ এ পর্যন্ত হয়নি ইনশাল্লাহ হবেও না আফগানিস্তানে যখন যুদ্ধ চলে রাশিয়ার সাথে পত্র পত্রিকায় দেখতাম অস্ত্রগুলো আমেরিকা পাঠাইত রাশিয়ার বিরুদ্ধে উদ্দেশ্য কিন্তু মুসলমানের সাহায্য না উদ্দেশ্য কি তাদের প্রতিপক্ষ রাশিয়াকে গায়েল করা কারণ super power America super power Russia উদ্দেশ্য হইল এই অনেক বড় অঙ্কে খরচ করছে অস্ত্রশস্ত্র দিয়ে সব কিছু করছে করার পরে রাশিয়া গেছে ঠিক কিন্তু শেষমেশ আমরিকে এখন শত্রু মনে করতেছে কাকে মুসলমানকে এই যে গেল কিলা বইল খরচ সব গেছে মধ্যখানে এরাওকে টিকতে পারছে আফগানিস্তান এখনো আছে কতটুক জায়গায় মাঝে মধ্যে পত্রপত্রিকায় আসে কয়েকটা শহরের মধ্যে সীমিত বাকি পুরো আফগানিস্তান তাদের হাত ছাড়া এদের হাতে নেই তো খরচও গেল জানও গেল এবং মারাতো এই পরিমাণ যাইতে সেগুলিতে মিডিয়াতে সব আসে না মাঝে মধ্যে পত্রিকায় আসে যদি কেউ মারা না যায় তাহলে এত হাজার কফিন কেন আনা হয়েছে এই কফিনগুলো আমেরিকা আবার পাঠানো হয়েছে কারণটা কি কফিনে কি ছিল প্রশ্ন থাকে তো জানও গেছে মালও গেছে লাভের বেলায় কিছু নেই আরো জান যাবে মাল যাবে ইনশাল্লাহ লাভ কিছুই হবে না শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ আবুল আলমীর উপরে যাদের ইমান আছে আস্থা আছে কামিয়া সেরাই হবে আমার আল্লাহর প্রতিশ্রুতি আছে إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون আগে বলছেন এই সমস্ত কাফের দুনিয়াতে তো শাস্তি হলো পরাজিতের শাস্তি মাল খরচের শাস্তি ক্ষোভ ক্ষোভ যতই বাড়ে আরো ক্ষোভ বাড়ে কিন্তু প্রতিশোধ নিতে পারতে চান মালও শেষ দানও শেষ তুই শাস্তি আখেরাতে কি আল্লাহ রব্বুল আলমী বলতেছেন কাফেরদেরকে হিলা জাহান নামা ইহসারুদ জাহান নামে নিয়ে একাত্রিত করা হবে কেন মোমেনরা জান্নাতে একাত্রিত হবে কাফেরা জাহান নামে একাত্রিত হবে যাতে খবিস কিসিমের মানুষ কাফের মোর্শেক নাস্তিক মোরতাদ বদ্দিন বেইমান এরা হলো খবিস আর তৈয়ব মানে পবিত্র এরা হইল মুসলমান যাদের ভিতরে ইমান আছে এরা খবিস আর তৈয়ব পবিত্র যাতে একসাথে আর থাকতে না পারে এজন্য জায়গা ভিন্ন পবিত্ররা জান্নাতে অপবিত্ররা না দুনিয়াতে একসাথে থাকতে পারতেছে এর দুনিয়াতে কিছুদিন থাকতে পারবে এরপরে আর একসাথে থাকতে দেয়া হবে না হাসর মাঠও যখন একসাথে উঠবে তখন আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে ও অপরাধীরা মুজরেম কারা অপরাধী কাফের কারা অপরাধী মুর্শেদ কারা অপরাধী মোরতার কারা অপরাধী নাস্তিক কারা অপরাধী বেইমান এদেরকে আল্লাহ বললেন পৃথক হোক একসাথে আর থাকতে দেয়া হবে না পৃথক হয়ে গেল দুই ভাগে বিভক্ত এক ভাগ ডান দিকে আর এক ভাগ বাম দিকে বিচারালয়ের ডান দিকে তৈয়ব যারা মোমেন মুসলমান যারা এরা আর বাম দিকে খবিস যারা কাফের মোশেক নাস্তিক মোরতাদ এরা বাম দিকে যাবে ডান দিকের ভাগ জান্নাতে বাম দিকের ভাগ জাহান নামে আল্লাহ পাক্কাই বলতেছেন ওয়া জাহালাল খাবি বাজাহু আলা বাজ ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض আল্লাহ হব্বুল আলমিন বাদ করে ফেললেন পবিত্র অপবিত্র দুই গ্রুপের মধ্যে এবং ওয়াজ আলাল হবিস বাহু আলাবাস বাঘ হবিসকে কিছু হবিসকে কিছু হবিসের উপরে আমাদের সবাই গাদাগাদি করে অনেক সময় স্তূপ দেয়া হয় যে বস্তা যেরকম ট্রাকে গাদাগাদি করে এক বস্তার উপরে আরেক বস্তা এইভাবে সাত আট ফিট পর্যন্ত উপরে বস্তা এরকম গাদাগাদি করে এক কবিসকে আর এক সাথে এইভাবে মিলাবে ফাজার কুমাকু জামিয়া এরপর সকলকে ঢেলে দেওয়া হবে নিয়ে যান না ট্রাকে দেখবেন একরকম ট্রাক আছে ওই যে হাইওয়েতে কাজ করে মাটি নিয়ে যায় পাথর নিয়ে যায় এগুলো নিয়ে যায় এখানে ট্রাকের সামনের দিক উপরের দিকে উঠে যায় সব মাল নিচের দিকে ফরফর করে পড়ে যায় পাথর হোক আর মাটি হোক যাই হোক নিচে পড়ে এরকম গাদাগাদি করে নিয়ে জাহান নামে ঢেলে দেওয়া হবে আলাইয়াজবিল্লা ফায়াজ আলুহু ফি জাহান্নাম উলাইকা হুমুল এরাই হলো বাস্তবে ক্ষতিগ্রস্ত কোনো লাভ করতে পারলো না দুনিয়া তো জান গেল মাল গেল মুসলমানদের বিরুদ্ধে আখরা তো জাহান নামে জ্বলল মুসলমানদের সাথেও আর থাকতে পারলো না এরা ক্ষতিগ্রস্ত হবে না তো আর কারা হবে قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين ও নবী কাফেরদেরকে বলে দিন এই ইয়ান্তাহু যদি তারা ফিরে আসে কিসের থেকে কুপুরি কার্যকলাপ থেকে মোমেন মুসলমানদের বিরোধিতার থেকে যদি ফিরে আসে ইউকফার লাভুক ফিরে এসে ইমান আনলেই তাদের পিছনের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দেওয়া হবে সাধারণ ক্ষমতাকে বলা হয় এটা আমার আল্লাহও করেন যে এত অন্যায় করছো অপরাধ করছো যাও এখনো যদি ফিরে আসো ক্ষমা করে দেওয়া হল কি ক্ষমা করা হবে মা কাত সালাফ পিছনে যা কিছু করছো মুসলমানদের বিরুদ্ধে মাল খরচ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ মুসলমানদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা এবাদত করতে বাধা হকের দাওয়াত দিতে বাধা এই সমস্ত অন্যায় করছো এখন ইমান আনো ফিরে আসো তাহলে মাথা খালাপ পিছনের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা হয়ে যাবে আর যদি ফিরে না আসো আবার তোমাদের আগের কুকর্মের দিকে ফিরে যাও তো তাহলে মনে রাখবা তোমাদের আগের কাফের মোর্শেকদের ব্যাপারে আমি আল্লাহর কি নিয়ম ছিল এটা তোমাদের উপরও লাগু হবে আগের কাফের মোর্শেকদের ব্যাপারে নিয়ম কি আজাব আসত বিভিন্ন ধরনের কখনো পাথরের বৃষ্টি কখনো আগুনের বৃষ্টি কখনো আন্দি কখনো জালজালা মারাত্মকতম ভূমিকম্প কখনো ব্যাং ব্যাং কখনো রক্ত এত ব্যাং খাওয়ার লোক লোকের মধ্যে সাড়ে পাঁচটা ব্যাং খাইতে বসছেন প্লেটে ব্যাং লাফালাফি করে তরকারি থাকাছেন পাতিলির ভিতরে ব্যাং লাফালাফি করে ভাত খাইছেন ভাতের ভিতরে ব্যাং ফালাফি করে বড় মুশকিল কিভাবে খায় পরিষ্কার করছেন আবার বসছেন আবার ব্যাং ফালাফি করে আজাব হিসাবে ব্যাং আসছে আজাব হিসাবে রক্ত খাইতে বসছেন দেখেন সব রক্ত রক্ত কিভাবে খাইবেন দুই মুসি পরিষ্কার করছেন আবার প্লেটে নিয়েছেন দেখে রক্ত যে রক্তের আজাব ব্যাঙ্গের আজাব পাথরের বৃষ্টির আজাব আগুনের বৃষ্টির আজাব তুফানের আজাব বন্যার আজাব ভূমিকম্পের আজাব কাহাত দুর্ভিক্ষের আজাব এইভাবে আজাব আসছে তো তোমরা যদি অপকর্ম থেকে ফিরে না আসো তাহলে তোমাদের আগের কাফের মোশেকদের কি পরিণতি হয়েছিল সেই পরিণতি তোমাদের ঘটবে আমার নিয়ম নীতি এইটা তোমাদের কাছে এসে লাগু হবে আমরা অনেক সময় বুঝি না আবার কিন্তু আসে আমরা বুঝি যারা বুঝে তৎক্ষণাৎ তবা একটা তার আরম্ভ করে মনে করে আমার গুনাহের কারণে আজাবটা আসছে তাহলে বুঝবো এর জন্য এটা রহমত আজাব নয় আর যে মনে করে না আমার কোনো অপরাধ নাই অমাকর অন্যায়ের কারণে এই আজাব আসছে তাহলে বুঝতে হবে তার জন্য এটা আজাব তার জন্যই এটা আজাব আল্লাহ হজরত নুন মিসি রাহেমাহুল্লাহ জু মানি ওয়ালা নুন মানি জু নুন মানি ওয়ালা মিস্ত্রি বলা হয় চিনি মিস্ত্রি নয় মিশরকে আরবিতে বলে মিসির তো মিশরের বাসিন্দা হিসাবে মিস্ত্রি মানে মিশরি কেন মাছওয়ালা বলে নদীতে মাছ ধরতেন এই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তাই বলতেন মাছওয়ালা হালাল একটা জীবিকা নির্বাহের পন্থা এখন তো এই পরিমাণ হারামের ভিতরে আমরা ডুবে আছি নদীতে গিয়ে যদি হাতে মাছ ধরে আনেন হাতে জালে নয় অন্য কোনো হাতিয়ারের মাধ্যমে না হাতে হাতে ধরে এনে নিজে খান কিংবা বাজারে বিক্রি করেন এটা এখন হালাল অথবা যে সমস্ত মালিকানাধীন নয় এমন খালে বিলে সাপলা উঠছে সাপলা নৌকা ছাড়া সাপলায় গিয়ে সাপলা তুলে খাইয়া ফেট করছেন এটা হালাল এই ছাড়া বাকি খালে হালাল পাওয়া কঠিন নৌকায় করে যদি যান তো এই নৌকা বানাইতে হয় লোহা ব্যবহার করছে না হয় কাঠ লোহা ব্যবহার করলে লোহা যে কারখানায় এই লোহার পাত বানাইছে অ্যাঙ্গেল বানাইছে এগুলো সব বিমা করানো এখানে সুদে ভরা না যায় আর যদি কাঠ দিয়ে কাঠ চিত্তে করা ব্যবহার হয়েছে সেখানেও সুদে ভরা না যায় তাই নৌকা দিয়ে গেল পুরো হালাল নয় একেবারে সাপলাইয়া যায় যদি সাপলা তুলে খান অথবা নদী থেকে নিজ হাতে মাছ ধরে কোনো অস্ত্রের মাধ্যমে নয় জালের মাধ্যমে নয় কারণ জাল বুনেতে যে সুতা এখানেও হারাম আছে হাদিস শরীফে আছে যে হারাম এক সময় সুদ এক সময় এমনভাবে তোমাদের পেটে ডুববে যেরকম ইচ্ছায় অনিচ্ছায় ধোঁয়া নাকে দিয়ে ঢুকে যায় ইসলাম যে হক এবং সত্য নবীর ভবিষ্যৎ বাণীগুলো যে সত্য তা আমরা এখন প্রমাণ পেতেছি এই যে মোবাইল ব্যবহার করতেছে মোবাইল দেখবেন আপনি জানেনও না আপনার মোবাইলের বিমা হয়ে গেছে সুদ আসতেছে সুদ বাড়তেছে আপনি এরপরে রিং করবেন এই সুদ থেকে আপনার বিল কাটবে আপনি জানেন না ইচ্ছায় অনিচ্ছায় সুদ ভিতরে ঢুকে গেছে কিভাবে ইসলাম যে সত্য আর হক এটা প্রমাণ তো ঠিক এমনিভাবে যে কোনোভাবে যান হারাম না হারাম কিছু আছে শুধু এই দুইভাবে হালাম আল্লাহ পাক মাফ করলে উপায় নাহলে উপায় নেই হজরত জন্য নেমেছে নিজ হাতে মাছ ধরতেন মাছ ধরে বিক্রি করতেন জীবিকা নির্বাহের ছিল ব্যবস্থা তাই তাকে বলা হয় জুন্নুদ মাসওয়ালা আর মিশর অধিবাসী তাই মিশি মিশরের পাহাড় সালি দুর্ভিক্ষ দেখা দিয়েছে অভাব অনাটন অনাবৃষ্টি বহুদিন যাবৎ বৃষ্টি নেই তো লোকেরা জানে হজরত জুন্নুনে মিস্ত্রি বড় আল্লাহ বলি আল্লাহ বিল্লা করে গুণা করে না তো ওনার কাছে গেছে বি হুজুর বহুদিন যাবৎ বৃষ্টি হয় না দুর্ভিক্ষ মানুষ মারা দেখেছে একটু দোয়া করেন না যাতে বৃষ্টি হয় তো বললেন হ্যাঁ দোয়া করব তবে আজকে নয় আগামীকাল আগামীকাল আজকেগুলো সময় সে তো যাই হোক আগামীকাল তো লোকেরা ফিরে আসছে আগামীকালের অপেক্ষায় আজকে রাতে তিনি গাছিকোটটা বেঁধে মিশর ত্যাগ মিশর থাকতেন মানুষের বয়ে আহ মিশর ত্যাগ করে রাতে রাতে মিশরের বর্ডার পাক করে ওই পাড়ে গিয়ে গাছিকোটটা রেখে আল্লাহ দুয়ারে হাত তুলছেন আহ হাত তুলে বলতেছেন আল্লাহ বন্দার নাফরমানির কারণে গুনাহের কারণে তোমার আজাব হিসাবে দুর্ভিক্ষ দেখা দেয় অভাব অনাটন দেখা দেয় আল্লাহ মিশনে দুর্ভিক্ষ আমি মিশরের জমিনের দিকে তাকাই দেখছি আল্লাহ আমার থেকে বড় নাফরমান কাউকে দেখা যায়নি আহ যাকে মানুষ আল্লাহর অলি মনে করে তিনি করতেছেন আমার থেকে বড় নাফরমান কাউকে দেখা যায়নি আল্লাহ এই নাফরমান মিশরের জমিন ছেড়ে বাইরে চলে আসছে এখন তো বৃষ্টি দিতে তোমার অসুবিধা থাকার কথা নয় আল্লাহ আমি তো বাইরে চলে আসছি এখন বৃষ্টিটা দিয়ে দাও না মিশরের বাইরে বসে দোয়া চলতেছে আল্লাহর এক বন্দার আর ওইদিকে মিশরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আহ এটা হলো নিয়ম অপরাধী আমি এদের জন্য এই আজাব হলো রহমত এদের জন্য আজাব নয় হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ যাকে দুনিয়াবাসী বড় পীর বলে সবচেয়ে বড় বুজুর্গ মনে করে সাহাবাইকার আমের পরে অবস্থা কি নিজের অবস্থা নিজে আল্লাহ পাকের কাছে পেশ করতেছেন এই কথা বলে বাহারে আল্লাহ সারা দুনিয়ার দিকে তাকাইলে দেখি আমি আব্দুল কাদেরের গুণার সংখ্যা অন্য সকলের গুণার সংখ্যা থেকে বেশি কি পরিমাণ বেশি মৌজিল বাহার বাহার মানে সাগর মৌজ মানে তরঙ্গ তো সাগরের তরঙ্গ থেকেও বেশি সাগরের তরঙ্গ হিসাব করে কুল করা যাবে সাগরের তরঙ্গ থেকেও আমি আব্দুল কাদের গুণা আরো বেশি আগে বলতেছেন কুল্লু হাকাল জিবালে বালহিয়া প্রত্যেকটি গুণা আকারে এত বড় যেন আকাশ চুম্বি পাহাড় বরং এর থেকে আমার গুণা আরো বড় আমরা মনে করি নাকা রাগায় মাছি না আমার সে তো মাছি চলে গেছে এক বড় বড় গুণাকে এরকমই মনে হয় এটা তো নিজের ভয়ভীতি প্রকাশ করলেন স্বীকার করলেন আল্লাহ আমি অপরাধী আমার আল্লাহর দরবার নৈরাস্যতার দরবার নয় যেহেতু তিনি রহমান রহিম তার গজব থেকে তার রহমত অনেক বেশি গলাবাদ রহমাতি আল্লাহ গজবই তা আগে আল্লাহ রহমতের যে আশাবাদী এটা ব্যক্ত করতেছেন কি আমার এই গুণাগুলি যদি যে আল্লাহ দরবারে পেশ করতেছি ওই আল্লাহ ক্ষমা করে দেন যে আল্লাহর দরবারে পেশ করতেছি আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে কারো করার কিছু আছে আমার আল্লাহর ক্ষমার সাগর যত বড় তা আমার গুণাগুলো সাগরে জেলে দিলে মশা মাছির পাকার মতো অত মনে হবে না ওয়ালাকিন কাজানা বালহিয়া কিন্তু ক্ষমা করলে মশামাছির পাখা থেকে আরো তুচ্ছ আরো ছোট আমার গুণা কারণ ওনার রহমতের সাগর যত বড় এটার সামনে আমার গুনার কোনো অস্তিত্ব নেই একটা জাহাজ এখানে যদি এখন আনা হয় আরে বাপরে বাপ কত বড় জাহাজ আমার এক মামাতো বোনের জামাই এক আন্তর্জাতিক শিশুর চিফ ইঞ্জিনিয়ার এটা নিয়ে গেছেন করাচি তো গিয়ে আমাকে দেখতে গেছেন মাদ্রাসায় বিকালে কয় চলেন জাহাজ দেখিয়ে আসেন তো নিয়ে গেছে তো যাতে যাতে বললাম জাহাজ কি আনছেন কয় পাট কতগুলো ক আঠারো হাজার টন এক জাহাজে পাট আনছে আঠারো হাজার টন জাহাজের তাপতে তাতে এক দুনিয়া কয়েছে আচ্ছা, আসেন গিয়ে দেখি করাচি বন্দরে আরও যে বিদেশি জাহাজগুলো বাঁধা আছে এটা হেগুলোর বাচ্চার বাচ্চা এরকম ছোট্ট এদি আরে বা মনে হয় খেয়ে ফেলতে পারবো এত বড় বড়টা তো জাহাজ দেখলে তো এত বড় মনে হয় যে জাহাজটা যদি সাগরের মধ্যখানে নিয়ে যান তো সাগরের দিকে তাকাইলে আর জাহাজের দিকে তাকাইলে কেমন মনে হবে মশা মাতির ফাঁকাও নয় এমন একটি মনে হবে হজরত জিলানিও বলেন ওয়ালা কিনে যাতে বালহিয়া কিন্তু আমি যেই মহাসাগর মত রহমত ও আলার দুয়ারে দন্না দিয়েছি তার এই রহমতের মহাসাগরে আমার গুণাগুলো ডেলে দিলে মশা মাছির পাখার মতো তো মনে হবে না আল্লাহ তো এগুলো ক্ষম করতে তোমার কি আসে আর যায় আল্লাহ তো নিজকে নিজে অপরাধ যদি মনে করতে পারি তাহলে এটা আজাব নয় আমার জন্য রহমত আর যদি নিজকে নিজে অপরাধী মনে না করি এটা আমার জন্য মস্ত বড় আজাব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন সুবহান আল্লাহ বিহামদিক সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক